ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে সোনালি রোদ মাথা দুপুর ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে সোনালি রোদ মাথা দুপুর ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে সোনালি রোদ মাথা দুপুর ভালো লাগার এত সব কার আয়োজন ভালো লাগার এত সব কার আয়োজন তোমার আমার স্রষ্টা সে মহান প্রভু সব সৃষ্টির স্রষ্টা সে মহান প্রভু ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে সোনালি রোদমাকা দুপুর ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে সোনালি রোদমাকা দুপুর ওই নীলাকাশ মুক্ত বাতাস বনবনানে ফুল ভালো লাগে ওই নীলাকাশ বিহনে পাখির সারা পাহাড় ধোয়া ঝরনা ধারা ভোর বিহনে পাখির সারা পাহাড় ধোয়া ঝর্ণা ধারা ভোর বিহনে পাখির সারা পাহাড় ধোয়া ঝর্ণা ধারা সুর তুলে সুর ভালো লাগে মুয়াজ্জিনে রাজান সুমধুর সুর তুলে সুর ভালো লাগে মোয়াজিনের আজান সুমধুর ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নপুর ভালো লাগে সোনালি রোদ মাথা দুপুর ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নপুর ভালো লাগে সোনালি রোদ মাথা দুপুর ভালো লাগার এত সব কার আয়োজন ভালো লাগার এত সব কার আয়োজন তোমার আমার স্রষ্টা সে মহান প্রভু সব সৃষ্টির স্রষ্টা সে মহান প্রভু রাতের কোলে তারা রাসুর ঝিলি মিলি আলো মন ভোলানো মায়ের হাসি লাগে ভালো রাতের কোলে তারা রাসুর ঝিলি মিলি আলো মন ভোলানো মায়ের হাসি লাগে ভালো রাতের কোলে তারা রাসুর ঝিলি মিলি আলো মন ভোলানো মায়ের হাসি লাগে ভালো যাই উড়ে যায় বকের শাড়ি কোন সুদূরে দিচ্ছে পাড়ি যাই উড়ে যায় বকের শাড়ি কোন সুদূরে দিচ্ছে পাড়ি যাই উড়ে যায় বকের শাড়ি কোন সুদূরে দিচ্ছে পাড়ি উড়বো হুদূর ভালো লাগে বাবার আদর সোহাগ বুবু দুর্বহু দূর ভালো লাগে বাবার আদর সোহাগ বুবু ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে সোনালি রোদ মাখা দুপুর ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে সোনালি রোদ পাখা দুপুর ভালো লাগার এত সব আয়োজন ভালো লাগার এত সব আয়োজন তোমার আমার স্রষ্টা সে মহান প্রভু সব সৃষ্টির স্রষ্টা সে মহান প্রভু ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে সোনালি রোদমাখা দুপুর ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে সোনালি রোদমাখা দুপুর ভালো লাগে ভালো লাগে বৃষ্টির নুপুর ভালো লাগে সোনালি রোদমাখা দুপুর অনুপ্রাস সুস্থ ও সুন্দর পৃথিবীর প্রত্যয়